সাগর নদী সবকিছুই আল্লাহর প্রশংসায় ব্যস্ত পাখির সুমধুর সুরে যেন তাঁরই নাম উচ্চারিত হয় ঝর্ণা যেন কলকল রবে কেবল তাঁকেই ডেকে চলে সর্বত্রই তারই প্রশংসা শুনতে পাই সাগরে নদী ছুটে চলে ওই দূর ওই দূর দূর দূরান্তে পাখি গান গায় হাওয়া বয়ে যায় হাওয়া বয়ে যায় পাখি গান গায় তাই সবে গিয়ে যাই আল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সাগর নদী ছুটে চলে ওই দূর ওই দূর দূর দূরান্তে পাখি গান গায় হাওয়া বয়ে যায় হাওয়া বয়ে যায় পাখি গান গায় তাই সবকে যাই আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহান আল্লাহ আল্লাহু তোমার ওই নাম নীলে যেন হৃদয়েতে সূর্য জাগে ঘুরে যায় মন তায়ন খন সহস্র আলোর বাগে তোমার ওই নাম লাগে ঘুরে যায় মন তাই অনুক্ষণ সহস্র আলোর বাগে তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে ঘুরে যায় মন তাই অনুক্ষণ সহস্র আলোর বাগে তারিফ করার ভাষা পাই না দেয়া আছে বহু বহু আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সাগর নদী ছুটে চলে ওই দূর ওই দূর দূর দূরান্তে পাখি গান গায় হাওয়া বয়ে যায় হাওয়া হয়ে যায় পাখি গান গায় তাই সবেগে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ নীল ফুয়ারা পাহাড় ভেঙে অবিরাম আসছে নেমে তোমার তারি করতে গিয়ে মেঘগুলো উঠছে খেমে কবিরা মাঠে নেমে তোমার তারি করতে গিয়ে মেঘগুলো উঠে গেলে নীল ফোয়ারা পাহাড় ভেঙে অবিরাম আসে নেমে তোমার তারি করতে গিয়ে মেঘগুলো উঠে গেলে পাগল পাড়ায় আমি দিশে হারা পাগল পাড়া সবই দিশে হারা উকিলেরা গান গায়ে কুহু কুহু আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সাগর নদী ছুটে চলে ওই দূর ওই দূর দূর দূরান্তে পাখি গান গায় হাওয়া বয়ে যায় হাওয়া বয়ে যায় পাখি গান গায় তাই সব গিয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাই সব গিয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাই সব গিয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ Allahu